আমরা বেশ কিছু আমলের ব্যাপারে আলোচনা করেছিলাম যেগুলো হলো বেশি বেশি আল্লাহ জিকির করা সাধ্য অনুযায়ী সিয়াম পালন করা যথাসম্ভব সাদাকাহ করা কোরআন তিলওয়াত করা এবং অবিরত আর অবিচলভাবে আল্লাহর নিকট দোয়া করতে থাকা ইনশা আল্লাহ এ পর্বে আমরা আরও কিছু আমলের ব্যাপারে জানব এ পর্বে আমরা শুরু করছি এমন একটি আমল নিয়ে যে আমলটি সাধারণ অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম কখনো ত্যাগ করেননি আর তা হলো ইয়ামুল্লাইল যারা গভীর রাতে ইয়ামুল্লাইল আদায় করে তাদের জন্য জান্নাতে স্বচ্ছ দেওয়ালের প্রাসাদ প্রস্তুত করা রয়েছে এছাড়া স্বয়ং আল্লাহ আজাল রাতে ইবাদতকারীদের প্রতি হাসেন আর আল্লাহ সুবাহ কারো প্রতি হাসার অর্থ হল সে আল্লাহর দৃষ্টিতে উত্তম অবস্থায় রয়েছে এটাই নেককারদের পথ এবং গুনাহ থেকে হেফাজতকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন أعوذ بالله من الشيطان الرجيم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون কেউ জানে না তাদের আমলের প্রতিদান স্বরূপ কি অসাধারণ নয়নাভিরাম পুরস্কার লুকায়িত রাখা হয়েছে সুরা আস সাজদা আয়াত সংখ্যা সতেরো উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওয়াল্লাহি আমি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ অবস্থায় কখনো রাতের সলাৎ ত্যাগ করতে দেখিনি আম্মাজান আইসা রদিয়াল্লাহ আনহা থেকে সহি সূত্রে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনো রাতে সলাত আদায় করতে না পারলে পরের দিন বারো রাকাত নফল সালাত আদায় করে নিতেন আর অসুস্থতা সফর জিহাদফি সাবিল ইল্লাহ ইত্যাদি সাধারণ অবস্থার ব্যতিক্রম ছিল কাজেই যখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি অন্য সময়গুলোতে রাতের সলাৎ বা লাইল ত্যাগ করতেন না তাহলে এই সময়গুলোতে এর গুরুত্ব কতটা অপরিসীম তা আর বলার অপেক্ষা রাখে না কিয়ামুল লাইল আদায় করার পাশাপাশি আমাদের উচিত হলো এ সময় সাধারণ সুন্না এবং নফল সলাতের ব্যাপারে আরও অধিক যত্নবান হওয়া কারণ প্রতিদিন বারো আত সুন্না সলাত আদায়ের জন্য আপনি জান্নাতে একটি প্রাসাদ পাবেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তো আমাদের বেশি বেশি সলাদ আদায় করার তাগিদ দিয়েছেন কারণ আমরা যতবারই আল্লাহর সামনে সিজদায় ঝুঁকি তা আমাদের একটি করে গুনাহ ঝরিয়ে দেয় আর যতবার সিজদাহ থেকে উঠি আল্লাহ সুবাহ আমাদের আমল নামায় একটি করে সোয়াব যোগ করে দেন কাজে এই সময় সাধারণ সুন্নাহ এবং নফল সলাৎ আদায়ের ব্যাপারে আমাদের আরও অধিক যত্নবান হওয়া প্রয়োজন নিশ্চয়ই আল্লাহ তাওবাহকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদের সুরা আল বাকার আয়াত সংখ্যা দুইশো বাইশ নাবি মুসা সালাম সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করা হয় যেখানে তিনি তার সম্প্রদায়কে সাথে নিয়ে আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করছিলেন আল্লাহ আজাল মুসা সালামকে বললেন তার সাথে উপস্থিতদের মাঝে এমন একজন রয়েছে যে চল্লিশ বছর যাবৎ গুনাহ করেই যাচ্ছে এবং তখনও সে আল্লাহর অবদ্ধ হয়ে আছে নাবি মুসা আলাইহিসাল্লাম তার কওমের দিকে ফিরে বললেন সেই ব্যক্তিকে অবশ্যই বের হয়ে যেতে হবে কারণ তার কারণে দোয়া কবুল করা হচ্ছে না ওই গুনাহগার লোকটি তখন নীরবে আল্লাহর নিকট ফরিয়াদ করল যাতে তার গুনাহগুলো গোপন রাখা হয় যেভাবে আল্লাহ চল্লিশ বছর যাবৎ সেগুলোকে গোপন রেখেছেন এবং যেন তাকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ হুয়া তালা দেখলেন লোকটির তাওবাহ আন্তরিক তখনই আল্লাহ তার তাওবাহ কবুল করলেন এবং বৃষ্টি নাজিল করলেন মুসা আলহিসাল্লাম অবাক হয়ে গেলেন কেউ বের হয়ে যাওয়ার আগেই কিভাবে বৃষ্টি হচ্ছে আল্লাহ সুবাহানহুয়া তালা উত্তরে বললেন ওই ব্যক্তির তাওবাহ কবুল করা হয়েছে এবং তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে সুবহান আল্লাহিল আজিম এছাড়াও হাদিসে এসেছে প্রত্যেক বনি আদমি গুনাহগার আর গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তাওবাহ করে হাদিসটি রয়েছে সুনান ইবনু মাজার চার হাজার তিনশো বিরানব্বই নম্বর হাদিস এবং হাদিসটি হাসান অল্লাহ সুবাহ চাইলে গুনাহকে উত্তম আমলে রূপান্তরিত করে দিতে পারেন তিনি বলেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات ۖ وكان الله غفورا رحيما তারা ব্যতীত যারা তাওবাহ করে ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ তাদের গুনাহকে পরিবর্তন করে দেবেন হাসানাতে আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সূরা ফুরকান আয়াত সংখ্যা সত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের গুনাহের তওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বলে দিন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজ জুমার আয়াত সংখ্যা তিপ্পান্ন কিন্তু তাই বলে আমাদের তবাহ করতে যেন দেরি না হয় কারণ আমরা জানি না কখন আমাদের মৃত্যু চলে আসবে কিছু বিষয় রয়েছে এমন যেগুলো আপনার সুন্দর তওবায়ের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে প্রথমত আল্লাহ সুবাহ ক্ষমা করতে পারেন এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা দ্বিতীয়ত মুসলিমদের সাথে উত্তম আচরণ করা তৃতীয়ত এমন ইবাদত যেগুলো আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক তৈরি করবে চতুর্থত উত্তম বন্ধুত্ব পঞ্চমত সবসময় আল্লাহর দয়ার কথা অন্তরে স্মরণ রাখা ষষ্ঠ বিষয়টি মৃত্যুকে স্মরণ করা সপ্তম বিষয়টি হল আসবর যার দুটো দিক রয়েছে পাপ থেকে বিরত থাকার ব্যাপারে সবর এবং ভালো কাজ করার ব্যাপারে সবর অষ্টম বিষয়টি হল নিজের ব্যাপারে সচেতন হওয়া আর সবশেষ নবম যে বিষয়টি সেটি হলো এটা অনুভব করা যে প্রতিটি মানুষেরই একটি উদ্দেশ্য রয়েছে যেমনটা আল্লাহ সুবহান হুয়া তাআলা নির্দেশ দিয়েছেন ইলা ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن আপন পালনকর্তার পথে আহ্বান করুন হিকমাহ দিয়ে ও উত্তম উপদেশের মাধ্যমে আর তাদের সাথে আলোচনা করুন সর্বোত্তম পন্থায় সূরা আল নাহাল আয়াত সংখ্যা একশো পঁচিশ তাওবার কিছু নিয়ম হল প্রথমত কৃত গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া এবং অনুশোচনা দেখানোর মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া দ্বিতীয়ত উক্ত গুনাহ পুনরায় না করার ব্যাপারে বদ্ধপরিকর হওয়া তৃতীয়ত গুনাহের কাজটি ঢেকে দেওয়ার জন্য উত্তম আমল করা আর চতুর্থত যদি গুনাহটি কোনো বান্দার হকের সাথে জড়িত হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথে মীমাংসা করে নেওয়া উদাহরণস্বরূপ যদি কোনো মুসলিমের নামে গিবত করে থাকেন অথবা তার সম্পদ চুরি করে থাকেন তাহলে অবশ্যই তার নিকট ক্ষমা চেয়ে নিতে হবে এবং তার প্রাপ্য সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে আর যদি এমন হয় যে এতে আরো সমস্যা বেড়ে যাবে তাহলে যেভাবে তার গিবত করা হয়েছে একইভাবে তার নামে ভালো কথা প্রচার করুন অথবা তাকে তার সম্পদ পরোক্ষভাবে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন আর এমনটা সম্ভব হলে এটি উত্তম আলহামদুলিল্লাহ এ পর্বে আমরা যে আমলগুলোর ব্যাপারে জানলাম সেগুলো হলো ইয়ামুল লাইল করা ইয়ামুল লাইলের পাশাপাশি সাধারণ সুন্না এবং নফল সলাতের ব্যাপারে আরও অধিক যত্নবান হওয়া এবং সবশেষে আমরা যে আমলটির ব্যাপারে জানলাম সেটি হলো নিজের গুনাহ থেকে একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তবাহ করে ফিরে আসা ঈশা আল্লাহ পরবর্তী পর্বে আমরা আরো কিছু আমল নিয়ে আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين وحيد فرب العرش عوني وحسبي العون من رب العباد